www.almodina.com من على عباده الذين استفى مع بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة صدق الله مولانا العظيم আজকে কোরআনে করিমের সৌরাতুল আল ইমরান যে আয়াতের মধ্যে সুদকে স্পষ্টভাবে হারাম করে দেওয়া হয়েছে এই আয়াতটা তেলাওয়াত করলাম আজকের আলোচ্য বিষয় হইল বিশাল একটি দল যারা বর্তমান দুনিয়ার বাণিজ্যিক লোনের উপরে যে সুদ বসানো হয় এটাকে জায়েজ করার জন্য কোরআন হাদিসে যে সুদকে হারাম করেছে তার উপরে বড় জটিল জটিল কয় আরও কয়েকটা প্রশ্ন উত্থাপন করছে তারা গতকাল পর্যন্ত তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এগুলা তো ক্ষুদ্র ক্ষুদ্র ছিল আরও কয়েকটা প্রশ্ন তাদের পক্ষ থেকে এসেছে এইগুলো একটু জটিল ধরনের প্রশ্ন বা যুক্তি এই যুক্তিগুলো তারা কেন দিছে যুক্তিগুলো তারা সুদি কারবারকে হালাল বানাতে চায় সৌদি কারবারকে কি বানাইতে চায় হালাল বানাইতে চায় সুদি কারবার যদি হারাম হয় হালাল হয় তাহলে তো ইসলামী ব্যাংকেরও দরকার নাই ইসলামী লোনের করজে হাসানার দরকার নাই পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় যে সমস্ত থিওরি বিশ্বের মানুষকে দিছে এটাই যথেষ্ট এরা আসলে ওই সমস্ত দল যারা সবসময় ইসলামের বিরুদ্ধ শক্তির কাছে তারা সবসময় পরাজয় করে ইসলাম বিরোধী শক্তির কাছে তারা নমনীয় ভাব দেখায় ইসলামের দুশ্মনদের কোনো ফলসফা তাদের কোনো আদর্শ তাদের কোনো নীতি যদি সামনে আসে তারা বলে আমরা তো আপনাদের বিরোধী না আপনাদের নীতিটা আমাদের কোরআনও সমর্থন করে এই বলে ইহুদি খ্রিস্টান বাতিলদের পক্ষে চলে যায় এমন ধরনের কতগুলা মোতাজাদ্দিন ইসলামের সংস্কারক দুনিয়াতে আছে যোগে যোগে তাদের মধ্যে একটা দলে বলছে যখন ইহুদি খ্রিস্টান প্রশ্ন করছে ইসলামের যে হাত কেন মারামারি কেন বিধর্মীকে বিধর্মীদের উপরে তরবারি চালায়া আপনারা কিসের ইসলাম কায়েম করেন এই প্রশ্ন যখন করছে তারা সহজে তাদের পক্ষে যে বলল কি ভাই আসলে আমরা তো ইসলামে ওই রকম জেহাদকে ইসলাম ফরজ করে নাই ইসলামে যে জেহাদকে সমর্থন করে সেটা হলো যদি কাফেরারা মুসলমানকে মারতে আসে শুধুমাত্র আত্মরক্ষামূলক জেহাদকে ইসলাম সমর্থন করে তুমি আমাকে মারবা আমি কি হাতটাও দেখাতে পারবো না প্রতিহত করতে পারবো না হাত দেখায়া হাতকে ডাল বানাইয়া এইটার নাম জেহাদ আরেক ভাষায় প্রতিরক্ষামূলক জেহাদকে ইসলাম জায়েজ বলেছে আক্রমণমূলক জেহাদকে আক্রমণমূলক জেহাদে ইসলামে নেই অথচ বাস্তবতা হইল আক্রমণমূলক জেহাদও ইসলামে আছে আত্মরক্ষামূলক জেহাদও ইসলামে আছে তবে এগুলার প্রেক্ষাপট কখন জেহাদ ফরজ কখন জেহাদ মুস্তাহাব কখন জেহাদ একদামি অর্থাৎ আত্মরক্ষামূলক করা লাগবে কখন জেহাদ আক্রমণমূলক করা যাবে এইগুলোর ইসলামী স্পষ্ট উসুল নীতিমালা দেওয়া আছে এই নীতিমালাকে অবলম্বন করিয়ে তোমার জেহাদ চালাইতে হবে আজ বিশ্বের ভিতরে জেহাদের বিরুদ্ধে যারা গেছে জেহাদকে যারা সন্ত্রাস বলে তাদের একটা কারণ এটাও যে ইসলাম জেহাদের জন্য যে বিধি বিধান দিছে বিধি নিষেধ দিছে কিছু লোক অতিমাত্রায় জজবাতি হইয়া তারা ওই বিধিবিধান মানে না তা লঙ্ঘন করিয়া এমন কর্মকাণ্ড করছে যেটা আসলে জেহাদের নামে সন্ত্রাস হয়ে গেছে এই সুযোগে তারা জেহাদকে সন্ত্রাস বলার সুযোগ পাইছে যাক এটা আমার আরেক বিষয় আল্লাহ কোনোদিন তফিক দিলে এটার উপরে আলোচনা করব জেহাদের উপরে আজকে যেটা বলতেছিলাম তখন পুরা বিশ্বকে যখন সুদী কারবারে গ্রাস করে ফেলছে সুদ ছাড়া কোনো কিছু নাই এ আমার পরনে যে জামা আছে এটার পিছনে তালাশ করলেও কিন্তু দেখা যাবে সুদের মিশ্রণ আছে আর নবী আল ইসলাম বলছেন কেয়ামতের আগে এমন জামানা আসবে যে সুদ না খাইলেও আমার উম্মত সুদের ধোঁয়া হইলেও পাবে তাদের গায়ে লাগবে দুলাবালি হইলেও লাগবে ওইটা আমি বলতে চাই না সুদে যখন পুরা বিশ্ব গ্রাস করছে সুদ ছাড়া কোনো বিজনেস কল্পনা করা যায় না শুধুই ব্যাংক ছাড়া কোনো বিরাট বড় ব্যবসা কল্পনা করা যায় না এই সময় ভিতরে তারা আসিয়ে একটা যুক্তি দিল ও যেই সুদ বর্তমানে চলতেছে এই সুদ কিন্তু কোরআনে হারাম করে নেই কোরআনে যে সুদকে হারাম করছে সেটা এই ব্যাংকিং আর বাণিজ্যিক সুদ নয় এইটার পিছনে তারা বেশ কয়েকটা যুক্তি দিয়েছে কয়েক যুক্তির জবাব হয়ে গেছে আজকে নতুন যে যুক্তিটার কথা আমি উপস্থাপন করতেছি সেই যুক্তিটা হলো তারা বলে কোরআন এবং হাদিস যে সুদকে হারাম করেছে সেই সুদটা হইল অতি প্রয়োজনীয় ভোগ্য ঋণ ব্যক্তিগত প্রয়োজনে যারা ব্যক্তিগত একান্ত প্রয়োজনে যারা লোন চায় কোনো অর্থবিদের কাছে অর্থশালীর কাছে সে ওই সামান্য পরিমাণ লোনটা দেওয়ার ক্ষেত্রে তার উপরে সুদ বসাইয়া দেয় ব্যক্তিগত প্রয়োজন সবাই আমরা বুঝি খাওয়ার প্রয়োজন আমার পোশাকের প্রয়োজন আমার বাঁচার প্রয়োজন আমার বাচ্চা কাচ্চাকে লালন পালন প্রয়োজন ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তির থেকে লোন নেয় তাইলে সেই ক্ষেত্রে লোনের উপরে অতিরিক্ত দাবি করা ধার্য করা এইটা সুদ এইটাকেই কোরআন হারাম বলেছে কিন্তু যদি কোনো ব্যক্তির বিশেষ প্রয়োজনে লোন না নেয় লোনটা ব্যক্তি এনে অথবা বিরাট একটা দল এনে গ্রুপ এনে আর লোনটা নেওয়ার মকসুদ হয় উদ্দেশ্য হয় বাণিজ্য করা বিজনেস করা বিজনেস করার জন্যে লোনের দরকার এটা ব্যাখ্যা এরকম এক জামানার ভিতরে বিজনেস ছিল একবারে ক্ষুদ্র পরিসরে ঠিক না ছোট্ট ছোট বিজনেস একজনের নিজের টাকা দিয়ে পারত ব্যবসা শুরু করতো দুই একজন সঙ্গে মিলাইলে যথেষ্ট ছোট্ট একটা দোকান দিবে চায়ের দোকান পানের দোকান রুটির দোকান এই সেই এটার জন্য অনেক বড় অর্থের প্রয়োজন ছিল না যে অর্থের প্রয়োজন সেটা দুই একজনের মিললেই হইয়া যায় যখন বিশ্ব উন্নতি লাভ করছে যোগটা আধুনিক হয়েছে অগ্রগতির ধারা বিশ্বে শুরু হয়েছে তখন মানুষের দেশের জনগণের চাহিদাও বিরাট মাত্রা বৃদ্ধি পাইছে আগে পায়ে হাঁটতাম বেশির থেকে বেশি গরুর গাড়িতে চললে চলতো গরুর গাড়ির পরে আসছে রিক্সা তাও চলতো এখন কিন্তু যোগের চাহিদার পরিবর্তনে গ্রামগঞ্জে পর্যন্ত রিক্সা পর্যন্ত উঠে গেছে সিএনজি ছাড়া চলে না মানুষের যোগের উন্নতিতে চাহিদা বাড়ছে দেশের চাহিদা বাড়ছে রাষ্ট্রের চাহিদা বাড়ছে জনগণের চাহিদা বাড়ছে আগে আমাদের ঢাকা শহরে তোমরা তো জানো না আজ থেকে বিশ তিরিশ বছর আগে এই হঠাৎ মাঝে মধ্যে কার দেখা যেত আর কারটাও ওই ইন্ডিয়ান কার ওইটা কচ্ছপের মতো ইনভেস্টার না কি বলে ভারতে এটাকে মানুষ দেখতে তাকায় থাকতো কার কেমন এখন ঘরে ঘরে কার শুধু কার নয় উন্নতমান থেকে আরো উন্নতমান কার কোনো অভাব নাই এটার যোগের উন্নতি উন্নয়ন যত হচ্ছে মানুষের চাহিদা তত উন্নতি হচ্ছে আগের যুগে কোন দেশের জন্যে অস্ত্রের কারখানা তৈরি করার প্রয়োজন ছিল না হেলিকপ্টার প্লেন বানানোর কারখানার প্রয়োজন ছিল না গাড়ি বানানোর কারখানার প্রয়োজন ছিল না এখন প্রত্যেকটি দেশের একান্ত প্রয়োজন এগুলো এইগুলো না হলে সে দেশকে বিশ্বে মূল্যায়ন করবে না বাইরের থেকে কিনে কিনে খরিদ করে কত প্লেন চালাবেন কত গাড়ি চালাবেন আমাদের বাংলাদেশে এখন গাড়ি হয় না প্লেন বানানো হয় না এই কারণে এই দেশটা গরিব ভারতে আপনি যাইয়া দেখে দেখেন তাদের নিজস্ব কারখানাতে গাড়ি তৈরি হইতেছে ডাটা বাটা কত কিছু তৈরি হইতেছে তাই এটা উন্নতমান দেশ তো দেশের চাহিদাও উন্নতি হয়েছে কথা আসলে সেটা এই কারণে বড় বড় বিজনেসের পরিকল্পনা করতেছে মানুষ কারণ মানুষ জনগণের চাহিদা পূরণের জন্যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমি আগে অর্থনীতির কথা বলছি যে মানুষের ডিমান্ড অনুপাতে উৎপাদন সাপ্লাই করতে হবে এটা করতে গিয়া এমন এমন ব্যবসা বর্তমান দুনিয়াতে আছে এক এক ব্যবসায় হাজার কোটি টাকা শুধু বিনিয়োগ করতে হয় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা কোনো এক লোকের ক্ষেত্রে সম্ভবপর নয় তখন তারা চায় লোন যে আমি উদ্যোক্তা আমার ব্রেইন আছে আমি এরকম বড় একটা কারখানা ফ্যাক্টরি করব কোটি কোটি মানুষের প্রয়োজন নিবারণ করব উৎপাদন করিয়া এর ভিতরে একশো হাজার কোটি টাকা দরকার এখন এত কুড়ি টাকা আমার পক্ষে আরও দশজনের পক্ষেও সম্ভব না তাই তারা এইটার জন্যে পুরা দেশের চোদ্দ কোটি মানুষ থেকে লোন নিতে চায় চোদ্দ কোটি মানুষ থেকে লোন নিবে কিভাবে নিবে কেউ একশো টাকা দিবে কেউ পঞ্চাশ টাকা দিবে কেউ এক হাজার দিবে কেউ এক লাখ দিবে চোদ্দ কোটি মানুষের অর্থ যদি এক জায়গায় একত্রিত হয় একশো হাজার কোটি কেন আরো বহুত বেশি হবে তাহলে এই বড় লোকটা যে নাকি এত বড় কারখানা করতে চাচ্ছে দেশের উন্নয়ন জাতিকে উৎপাদন তার চাহিদা পূরণের জন্য নিজের টাকায় তার বন্ধু বান্ধবের টাকায় যথেষ্ট না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকার প্রয়োজন এখন সে নাকি জনগণের কাছে হাত পাতে আমাকে লোন দাও তার একটা মানসম্মানের ব্যাপার এটা হলো একদিক আরেক দিক কি প্রত্যেকটি মানুষ দৈনিক যা ইনকাম করে এটা রিক্সাওয়ালা পর্যন্ত চিন্তা করে আমার দিনে আয় কত পরিবারে খরচ হবে কত যে বিশটা টাকাও আমার অতিরিক্ত থাকে এটা একটাকে জমা রাখি আমি কোথাও এটা সঞ্চয় করি এই বিশ টাকা বিশ টাকা দশ টাকা দশ টাকা করে একসময় এটা একটা অঙ্ক হবে আমার একটা বড় কাজ আমি লাগাতে পারবো তো মানুষেরও দৈনিক বাচেত মাসিক বাচেত যা একান্ত জরুরতে ইউজ হয় না ব্যবহার হয় না এইগুলোকে কোথাও না কোথাও রাখতে চায় সঞ্চয়ের জন্য গড়ে রাখলে চোর ডাকাতের আশঙ্কা নষ্ট হওয়ার আশঙ্কা এই জন্য তারা চায় এমন একটা স্থান যেখানে রাখলে তাদের টাকাগুলার নিশ্চয়তা আছে তাহলে বড় ব্যবসায়ী চায় একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা চায় ব্যবসা বিজনেস করার জন্য আর দেশের সমস্ত জনগণ কিছু গরিব বাদ দিয়ে অল্প স্বল্প কম বেশ সব টাকাকে এক জায়গায় বাঁচে রাখতে চায় সঞ্চয় করতে চায় এই দুই গ্রুপের সুবিধা পালনের জন্য উদ্দেশ্য সবলের জন্যে মাঝখানে কিছু লোক দাঁড়াইছে অফিস একটা খুলিয়া বড় বড় আলমারি আর বড় বড় তালাওয়ালা কয়টা আলমারি ঝুলাইয়া খালি ঘরের ভিতরে উপরে সাইনবোর্ড দিছে যে এটা একটা ব্যাংক হে জনগণ তোমরা তোমাদের প্রয়োজনে যে টাকাগুলা বাঁচত রাখতে চাও সেগুলা তোমরা রাখলে তো নষ্ট হয়ে যাবে আমাদের কাছে রাখো আমরা তার নিশ্চয়তা দেবো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ওই অফিসের মধ্যে গিয়া দশ টাকা বিশ টাকা একশো দুইশো এক লাখ দুই লাখ করে টাকা রাখতেছে আর বড় লোক এইভাবে টাকা রাখতে রাখতে টাকার বিশাল বস্তা হয়ে গেছে পাহাড় হয়ে গেছে এখন টাকা হইল রানিং বস্তু যেটা এক হাত থেকে আর এক হাতে যাবে টাকা অ্যাসেট হইয়া পণ্য হইয়া পণ্যের বিনিময় টাকা বৃদ্ধি হবে টাকা এক জায়গায় রাখা রেখেই মানে বন্ধ রাখা এটা টাকার মান মূল্যায়ন কমে যায় কথা বুঝো নাই এখন তারা করছে কি তো ব্যাংকে এত টাকা রয়েছে কি হবে এখন বড় লোক যিনি বড় শিল্পপতি কারখানা খুলবে তার লোনের দরকার সে যাবে ব্যাংকের কাছে আর ব্যাংকের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার থেকে ওই ভদ্রলোককে লোন দিবে কিন্তু এই ভদ্রলোককে লোন দেওয়া ওইদিকে জনগণের টাকা ব্যাংকে রাখা সংরক্ষণ রাখা এটা কিছু কোনোটাই মামলা আল্লাহর আসতে হবে না যারা রাখবে তাদের এই কিছু কিছু ইন্টারেস্ট দিবে জনগণকে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে আর বড় বড় বিজনেসম্যান যাদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক দিচ্ছে মর্গেজ রাখিয়া নিশ্চয়তা রাখিয়া রেহান রাখিয়া তাদেরকেও দিচ্ছে যে তুমিও সুদ দিবা তাইলে জনগণের টাকা ব্যাংকের মাধ্যমে লোন নে কে বড়লোক শিল্পপতি এই জন্য শিল্পপতিরা সব লোনই সব ঋণগ্রস্ত তাদের নিজের টা খুব বেশি একটা নাই কথা বলছেন এমন বড় লোক থেকে লোন সুদ নে লোন দিয়া আর এই সুদের কিছু পরিমাণ ব্যাংক রাখে বাকি অংশটা ক্লায়েন্টদেরকে দিয়ে দেয় এইটা হইল সংক্ষেপে ব্যাংকিং সিস্টেমের মূল কথা কথা বুঝে নেই তো আমি আজকে ব্যাংকিং সিস্টেমের উপর কথা বলার জন্য আলোচনাটা উঠাই নাই এটা বোঝাতে চাচ্ছি যে বিরাট বিরাট ফ্যাক্টরিয়ার কারখানা তৈরি হচ্ছে আধুনিক যুগে মানুষের আধুনিক চাহিদাকে পূরণ করার জন্যে আর এটার জন্যে বিশাল অর্থের প্রয়োজন এইভাবে লোন আসে জনগণ থেকে ব্যাংকের মাধ্যমে তাদের বাস্য হইল উনিশশো সালে কত বলো এখন কত দুই হাজার ষোলো উনিশশো সালে বিশ্বের বুকে প্রথম এই জাতীয় কারখানা বৃদ্ধি আধুনিক যুগ দেশের উন্নতি জাতির উন্নতির কারণে এ নতুন বিশাল আকারে লোন দেওয়া সেই লোনের উপরে সুদ বসানো সেই সুদকে লইয়া ব্যাংক কিছু নিজে গ্রহণ করা আর কিছু জনগণকে দেওয়া এই বাণিজ্যিক সুদ কমার্শিয়াল সুদ এইটা সৃষ্টি হয়েছে উনিশশো সালে বোঝেন নাই কথা এখন দুই বেশি বছর আগে না উনিশশো সালের আগে যোগ যোগ পর্যন্ত হাজার বছর পর্যন্ত এই কমার্শিয়াল বাণিজ্যিক লোনও ছিল না বাণিজ্যিক লোনের উপরে সুদও ছিল না বরং সেই যুগে ইসলাম কোরআন যখন অবতীর্ণ হয়েছে একজন দুইজন কিছু গরিব যারা অসহায় তারা বড় লোকের কাছে কিছু লোন চাইত খাবারের ব্যবস্থার জন্যে পরন কাপড়ের ব্যবস্থার জন্যে ক্ষুদ্র ঋণ একান্ত ব্যক্তিগত প্রয়োজনে যাকে বলা হয় বজ্ঞ ঋণ কথা বুঝছ সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা এই গরিবদেরকে লোন দিয়া হে টাকাওয়ালারা তার থেকে অতিরিক্ত চাষ করতেছ নির্ধারণ করছো হে তো তোমার আসলটা দিতে পারবে না তোমার প্রয়োজন ছিল তাকে সৎকা দান করা আর তুমি টাকা লোন দিয়া আবার সেই লোনের উপরে সুদ বসাচ্ছ বুঝো নাই কথা তাইলে কোরআন হাদিসে যে সুদকে হারাম করছে কোন সুদকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত একান্ত প্রয়োজনে ভোগ্য ঋণ যেটা কোনো বাণিজ্য বিজনেসের জন্য লোন না ওই লোনের উপরে সুদ বসানো এটাকে হারাম করছে কথা বলছেন কমার্শিয়াল লোনের উপরে সুদ বসানোকে ইসলাম হারাম করে নাই এটা জঘন্য একটা কথা বলছে দাবি করছে তারা এই দাবির পিছনে তাদের দলিল কি যে এই কমার্শিয়াল লোনের আবিষ্কার হয়েছে উনিশশো সালে আরে সত্তর সালে উনিশশো সালে আমি ভুল বলছি সত্য বলছি না সত্তর সালে এর আগে তো এটা ছিল না তাহলে এটার ব্যাপারে কোরআন কিভাবে হারাম বলবে এটা তো অস্তিত্বও ছিল না সেই যুগের মধ্যে এটা তাদের কি মূল কথা যদি আমি আরো সহজ ভাষায় বলতে চাই সবার বোঝার জন্য তাহলে বলো কোনো গরিবকে যদি লোন দেওয়া হয় সেই লোনের উপরে সুদ বসানো কোরআনে হারাম করছে কোনো ধনী ব্যবসায়ী বড় লোক যদি লোন নেয় কারোর থেকে সে বড় লোকের লোনের উপরে সুদ বসাইলে এটা না জায়েজ হবে না কথা এটা হইল না কথা এটা হইল না এটা তাদের একটা বড় যুক্তি বড় গবেষণা তারা পেশ করছে এই প্রশ্নটার এই যুক্তিটার খণ্ডন এখন আলোচ্য বিষয় এক নম্বর কথা হইল কোরআন হাদিসে বা ইসলাম শরীয়তে কোন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে আহাকামুল হাকবিন আল্লাহ তিনি কোনোদিন কোনো মানুষের অর্থনৈতিক অবস্থা মালি অবস্থা যে এটা গরিব এটা ধনী ধনী হলে জায়েজ গরিব হলে না জায়েজ গরিব হলে জায়েজ ধনী হলে না জায়েজ কোনো মানুষের মোকাল্লা বান্দার ব্যক্তিগত আর্থিক অবস্থার উপরে আল্লাহ পাক কোনো বিধিবিধান হালালও করেন নাই কোনো বিধিবিধান হারামো করেন নাই আহাকমুল হাকিমিন আল্লাহ তিনি একটা কোনো বিধানকে লেনদেনকে বৈধ করেছেন কোনো একটা লেনদেনকে হারাম করেছেন বৈধতা দেওয়ার সময় হারাম ঘোষণা দেওয়ার সময় ওই লেনদেনকারী গরিব নাকি ধনী একান্ত প্রয়োজনে লেনদেন করতেছে না বড়লোক হওয়ার জন্য লেনদেন করতেছে এই আর্থিক অবস্থার উপরে কোরআন হাদিসের কোনো বিধানেই শরীয়তে নেই এটা এক নম্বর কথা তাদের কথার সারমর্ম ছিল গরিবের লোন নিলে সেখানে সুদ বসানো যাবে না এটা হারাম দনিয়া নিলে সেখানে সুদ বসানো যাবে যেমন ধরুন শরীয়তের মধ্যে বাই বেচা কিনা বেচা কিনা বৈধ না অবৈধ শরীয়তে বৈধ একজন দোকানদার চা দোকানদারি সে দোকান দিছে মাল কিনিয়া বানায়া বিক্রি করতেছে নাফা অর্জন করতেছে এটা হলো তার ব্যবসা এখন এটা কি কোনো সময় শরীয়ত বলছে কোনো গরিব অসহায় যদি ওই দোকানে বসে হে দোকানদার তুমি চা খাওয়াইবা রুটি দিবা রুটি খাওয়াইবা তোমার জন্য ব্যবসা হালাল তবে এই গরিবকে তুমি ফিরি খাওয়াইতে হবে এইটা যেহেতু অত্যন্ত গরিব তাই এই গরিব থেকে তুমি খরচের অতিরিক্ত কিছু টাকা চাষ করা যেটাকে লাভ বলা হয় ব্যবসার এটা তোমার জন্য হারাম এমন কোন বিধান শরীয়তে আসছে শরীয়ত এটা বলছে গরিবের প্রতি তুমি সহায়ক হও অন্যদের থেকে যা লাভ ল গরিব থেকে কম নাও পারলে লাভ না নিয়ে খরচ উপরে দাও তোমার জন্য মুস্তাহাব উত্তম তোমার ভালো চরিত্রের প্রমাণ কিন্তু ওই দোকানদারের অধিকার আছে কিনা শরীয়ত মতো যে সে অন্যদের থেকে যেভাবে যথার্থভাবে যুক্তিসঙ্গত লাভ নেয় যে পরিমাণ এই পরিমাণ গরিব থেকে নেওয়া বৈধ না অবৈধ তাইলে বৈধতা শরীয়ত দিছে কিনা অথচ তোমরা যেভাবে বলছো গরিবের অসহায় অবস্থা হইলে না করা যাবে না সুদ বসানো যাবে না দনির হইলে সুদ বসানো যাবে দনির ক্ষেত্রে এক হুকুম গরিবের ক্ষেত্রে আরেক হুকুম বাইশেরা বেচা কিনার ক্ষেত্রে এখানে তো হুকুম ভিন্ন হইল না কারণ ইসলামী বলে মোবাদুল মাল বিল মাল বিতারাজি পরস্পর মালি লেনদেন সন্তুষ্টির সাথে হওয়ার নাম বাই বেচা কিনা এইটার হাকিকত প্রকৃত সেকল ধরন এটার দিকে দেখিয়ে ইসলাম বা ইশারাকে কি করছে হালাল করছে বেচা কিনাকে হালাল করছে এই বেচা কিনা গরিবের ক্ষেত্রে যেমন বড় ক্ষেত্রে তেমন সর্বাবস্থা তেমন অধিকার আছে কারণ এইভাবে সেইভাবে ব্যবসা করার যদি সে নিজে নিজের লাভ থেকে ছেড়ে দেয় বা এমনি গিফট দিয়া দে এটা তার উত্তম আখলাকের দলিল এটা ভিন্ন জিনিস কিন্তু শরীরের যে কানুন আইন এই আইনের ভিতরে যে কোনো ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের ক্ষেত্রে কি করতে পারবে বলুন মাকুল লাভ নিতে পারবে কিনা তেমনিভাবে ইজারা বিল্ডিং ভাড়া দিল দোকান ভাড়া দিল এই ভাড়া দেওয়া টাওয়ার ক্ষেত্রে যদি মালিক একজন ধনীকে যা ভাড়া দেয় গরিবকেও ওই ভাড়া দিতে পারে শরীয়ত মতো কোনো বাধ্যবাধকতা নেই হালাল তার জন্য হ্যাঁ এটা একটা আখলাকিক পরিচয় হবে কোনো অসহায় মানুষ দেখলে সেখানে একটু কম রেটে তুমি জিনিসটা বাড়া দিয়ে দাও একটা ট্যাক্সি চালাও যদি ট্যাক্সির মধ্যে মিটারে ট্যাক্সি চালায় গরিব একজন রিক্সার মধ্যে সিএনজির মধ্যে উঠছে গাড়ির মধ্যে গরিব হইলে টাকা নেওয়া যায় যাবে না ধনী হইলে টাকা নেওয়া যায় যাবে অর্থাৎ ধনির ক্ষেত্রে এই ব্যবসা তোমার জন্য হালাল গরিবের ক্ষেত্রে হারাম তুমি লাভ নিতে পারবা না ব্যবসা করতে পারবা না এমন কোন শরীরে বিধান আছে এটা জায়েজের পক্ষে আচ্ছা না জায়েজ বিধান আপনি দেখেন যেমন জুয়া জুয়া কেমার হারাম কিনা হ্যাঁ কে চুরি হারাম কেমার জুয়া হারাম শরাব হারাম অনেক হারাম বস্তু আছে হারাম বিধান আছে একটা একটা আপনি তদন্ত করে দেখেন কোন একটা বিষয়ে শরীয়ত গরিব ধনির বান্দার পার্থক্য করে নাই ওই বস্তুটার হাকিকতার প্রকৃত ধরন দেখে লেনদেনটার সরিয়ে এটাকে হারাম করছে যেমন শরাব মদ মদকে হারাম করছে মা ইউখামিরুল আক যে বস্তু নিশাক দেয় নেশা সৃষ্টি করে নিশাইটা মানব জাতির আকল ব্রেন নষ্ট করবে এটা শরীয়তে হারাম করছে আমার আল্লাহ সেখানে এই কথা বলে নাই গরিব হইলে গাঁজা খাওয়া জায়েজ আর না জায়েজ কারণ সে গরিব মানুষ এত টাকা দিয়ে কেন সে মদ খাবে অনেক বড় ধনী হইলে তার জন্য জায়েজ এরকম কোনো কথা আছে যাই হোক উদাহরণ হাজারও আমরা প্রথম কথা যেটা বুঝতে চাই সেই জিনিসটা হইল কোন মোকাল্লাফের কোন মানুষের বান্দার আল্লাহর বান্দাদের মালি অবস্থা আর্থিক অবস্থার ব্যবধানে শরীয়তের কোনো বিধান জায়েজ কোনো বিধান না জায়েজ এমনটি হয় নাই যা কিছু জায়েজের বিধান আসছে না জায়েজের বিধান আসছে হালালের বিধান আসুক হারামের বিধান আসুক সমস্ত শরীয়তের বিধিবিধান আসছে ওই মামলাটা ওই লেনদেনের প্রকৃত ধরনের উপরে ভিত্তি করি এক নম্বর কথা দুই নম্বর কথা যেটা আমাদের বোঝা সেটা হলো যদি ধরুন তাদের কথা গরিবকে লোন দিলে লোন উপরে সুদ নেওয়া জায়েজ নাই ধনীকে দিলে জায়েজ আরেক বাসায় ব্যক্তিগত প্রয়োজনে গরিবরা যেই লোন নেয় তার উপরে সুদ হারাম কমার্শিয়াল সুদ জায়েজ বিজনেস ম্যানদের জন্য সুদ জায়েজ এটাকে আমরা ধরিনি কিছুক্ষণের জন্য তাহলে বলেন তো গরিব কাকে বলবে গরিবের একটা সংজ্ঞা থাকা লাগবে কিনা ধনির একটা সংজ্ঞা থাকা লাগবে কিনা আচ্ছা দুনিয়ার মধ্যে গরিবের কোনো সংজ্ঞা দেওয়া যায় না কারণ লোন নিবে মানুষ প্রয়োজনে প্রয়োজন পূরণের জন্য এই প্রয়োজন বস্তুটা এক এক লোকের কাছে প্রয়োজনে এক এক ব্যাখ্যা একজনে রিক্সার ভাড়া হইলে তার যাতায়াত চলে আরেকজনে বলে না আমার পর্যন্ত গাড়ি ছাড়া আমার যাতায়াতে হবে না অফিসে আচ্ছা যেমন তেমন গাড়ি হইলে কারো কারো চলে আর কারো কারো প্রাডু না হইলে চলে না তাহলে প্রাডুও জরুরত একজনের আর হান্ড্রেড গাড়ির জরুরত প্রয়োজন আরেকজনের রিক্সার ভাড়া প্রয়োজন আরেকজনের তাহলে প্রয়োজন প্রয়োজন প্রয়োজনে যে লোন নিলে এর উপরে সুদ বসাইলে হারাম হবে তাহলে একজন বড় বলতে পারে আমার তো কয়েকটা গাড়ি না হইলে আমার প্রয়োজন মিটবে না আমার কি কয় আনন্দ মিটবে না এগুলো আমার সব প্রয়োজনের অন্তর্ভুক্ত তাহলে সে প্রাডু গাড়ি আরও বড় বড় দামি গাড়ি মার্সিডিজ গাড়ি এইগুলা কেনার জন্য কারোর থেকে লোন ব্যাংক থেকে লোন নিলে বলা হবে এটা তার একান্ত প্রয়োজনের খাতিরে লোন নিছে তাই তার উপরে সুদ বসানো জায়জ হবে না না জায়জ হবে হ্যাঁ জায়জ হবে না এটা বলতে হবে না এটা বলতে হবে না আচ্ছা কেন সে তো প্রয়োজনে নিছে তাই না তাইলে এখন এই যে জায়জ হবে না হারাম সুদ যেটা গরিবের প্রয়োজনে এই গরিবের সীমা রাখা কোনটা সীমারেখা কি ঠিক করতে পারলাম আমরা অতএব এটা একটা অস্পষ্ট জিনিস গর্বত হাজত প্রয়োজন এটা কোনো সীমাবদ্ধতা নাই এটা কোনো ধরা বাঁধা নাই এটা কোনো নিয়ম নীতি নাই ধরা বাঁধা নিয়ম নীতি ছাড়া শরীয়তের এই বিধান এই গরিবের জন্য সুদ হারাম সুদ বসাইতে পারবা না আর এদের জন্য সুদ বসাইতে পারবা শরীরের এই বিধান বাস্তবায়ন করতে গিয়া মানুষের ভিতরে স্কেল ঠিক করিয়া পার্থক্য করা এটাও সম্ভব হবে না তাই কোরআনের এই বিধান বাস্তবায়ন করাও সম্ভব হবে না তাদের কথা ধরলে কথা বুঝছে না বুঝে নাই বলো এই হলো দুইটি কথা তিন নম্বর কথা যেটা আসল মূল কথা এবং বেশি প্রয়োজনীয় সেই জিনিসটা হলো তারা যে বলছিল কোরআনের মধ্যে যে সুদ হারাম আছে সেটা একমাত্র গরিবের ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনের লোন যারা ভোগ্য ঋণ বলা হয় এদের ক্ষেত্রে এটা হারাম করছে বিজনেস আর কমার্শিয়াল লোনের মধ্যে সুদ হারাম নয় কারণ কমার্শিয়াল লোনের কোনো পরিকল্পনা চিন্তাধারাও রসুলের যুগে ছিল না কোরআন নাজির হওয়ার যুগে ছিল না এটা মাত্র উনিশশো সালের আবিষ্কার বলছেনি তারা এটা তাদের মূল পয়েন্ট তাদের এই যুক্তি এই দাবিটা একেবারে বাতিল এবং অজ্ঞতার প্রমাণ কারণ হইল কমার্শিয়াল লোন বাণিজ্যিক লোন এইটা মাত্র সত্তর উনিশশো সত্তরের আবিষ্কার নয় এই সত্তর সালে বৃদ্ধি হইতে পারে এইটা তো হতে ঈসা আলাই ইসলাতামের জন্মের আর খ্রিস্টাব্দের যেখান থেকে খ্রিস্টাব্দ আরম্ভ খ্রিস্টের জন্ম থেকে তাদের আরও হাজার বছর পূর্বের থেকে আরব আজম বিশ্বের মধ্যে এই কমার্শিয়াল লোনের অস্তিত্ব ছিল প্রচুর আকারে ইতিহাস তো এই বলে বিশ্বকোষ ব্রিটেনের এনসাইক্লোডিয়া ব্রিটানিকা পুরা দুনিয়ার ভিতরে যে বিশ্বকোষটা সবচেয়ে গ্রহণযোগ্য এটা তালাশ করিয়া আমার ওস্তাদে মহতরাম আল্লাহ তাকে ওসমানী সাহ অনেক বিস্তারিত বিবরণ দিয়েছেন ঈসা আলাই ইসলামের জন্মের দুই হাজার বছর পূর্বে বাবিলিন গোষ্ঠী বাবিল শহরের লোকজন হিব্রু শহরের লোক মিশরের লোক গ্রিসের লোক রোমের লোক তারা বিশাল আকারে লোনের লেনদেন করত বিজনেসের জন্যে যাকে কমার্শিয়াল লোন বলা হয় কথা বুঝছো পুরো ইতিহাস হাজার কিতাবের মধ্যে আছে সেই দিকে বলতে গেলে অনেক লম্বা সময় আমাদের যাবে আমরা যেটা চাচ্ছি সেটা বোঝার জন্য সেটা আমরা বুঝি দুই হাজার বছর আগে বাবিল শহরে একটা ইয়ে ছিল গির্জা সেই গির্জার ভিতরে বিশাল একটা ব্যাংক ছিল জনগণ গির্জার ওই ফান্ডের মধ্যে টাকা রাখত লোন হিসাবে এই লোনগুলা গির্জার কিছু লোক দায়িত্ব নিয়া আর কিছু লোককে এটা লোন দিত সুদের উপরে তাদের থেকে সুদ গ্রহণ করি গির্জার এই লোকরা দায়িত্বশীল হইয়া যারা অর্থ দিছে মূলধন দিছে তাদেরকে সুদ বন্টন করত এইভাবে আস্তে আস্তে দেখা যায় মিশরে ধর্মীয় মসজিদ যাকে বলা হয় গির্জা বড় বড় গির্জা কেন্দ্রিক ব্যাংক ছিল সুদি লেনদেন ছিল বিজনেসের লেনদেন ছিল আরেক ভাষায় কমার্শিয়াল লোন আদান প্রদান ছিল কোথায় বলা হয়েছে এনসাইক্লোপিডিয়ার মধ্যে কথা বুঝছো এবং একটা চমৎকার ইয়ে লেখছে যে গ্রিসের মধ্যে এক বিশাল গির্জায় ছিল সেই গির্জার নাম ছিল অ্যাপোলো কি নাম রে এই যে অ্যাপোলো হাসপাতাল এই অ্যাপোলো শব্দ এটা কিন্তু প্রাচীন যুগের তাদের মূর্তির নাম গির্জার নাম সেই গির্জার ভিতরে প্রথম ওয়ার্ল্ড ব্যাংক ছিল দেশ বিদেশে এক সরকার এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে লোন দিত আন্তর্জাতিক লেভেলের বিশাল অঙ্কে লোন দেওয়া হইতো আর নেওয়া হইতো সুদের উপরে কাজ কারবার চলত এইটা তো হইল যে ইসলামের পূর্বের কথা ঈশানবীর পূর্বের কথা আচ্ছা আমরা হয়তো কোরআন ভিতরে ইসুফ নবীর কাহিনী শুনছি কিনা ইয়াকুব আলাই ইসলাতাম সন্তান যে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল মিশরে যাওয়াকালীন আরবের কিছু লোক ব্যবসায়ী কাফেলা বাণিজ্য দল বাণিজ্যিক দল তারা মিশরে যাচ্ছিল পথের ভিতরে কুয়ার মধ্যে বাচ্চা পায়া এই বাচ্চাকে উঠাইয়া কোথায় বিক্রি করছে মিশর শহরে বিক্রি করছে কোরআনে আসে না নাই এবং তারিখের মধ্যে আছে ইউসুফ নবীকে যারা মিশরে গিয়ে বিক্রি করছে তারা ছিল বনু ইসমাইল হজরত ইসমাইল আলাই ইসলাতামের বংশের লোক মক্কা শরীফের তাহলে দেখা যায় আপনি আরব অনারবের কথা বাদ দেন আরবদের ইতিহাসও দেখা যায় হয়তো ইয়াকুব আলাই ইসলাতামের যে যুগ ছিল সেই যুগ থেকে তারা আরব থেকে যাইয়া মিশর পর্যন্ত মিশর থেকে আরব পর্যন্ত বিজনেস করতেও বড় বড় ব্যবসার কাফলা ছিল না ছিল না এবং সেই আরবের কাফেলার ব্যাপারে বাণিজ্যিক দল এই দলের ব্যাপারে বিভিন্ন দলিল প্রমাণে দেখা যায় যে তারা ব্যক্তিগত টাকা নিয়ে শুধু ব্যবসা করত না তারা একটা কি ছিল গ্রুপ ছিল সেই গ্রুপ একটা আবু সুবিয়ানের গ্রুপ একটা আবু লাহাবের গ্রুপ একটা অমুক বড়লোকের গ্রুপ এক এক গ্রুপে ব্যবসা করত আর ওই গ্রুপটার মধ্যে আরবের বিভিন্ন গোত্রের জনগণ মামিন কোরাইশিন ওয়ালা কোরাইশিয়াতুন লাহু মিসকালুন ইল্লা বাহাসাফি হাজ আল ঈদ প্রত্যেকটি লোক অর্থ যাই থাকত বাচেত অতিরিক্ত এইগুলা এই ব্যবসায়িক গ্রুপের মধ্যে রাখত সুদের উপরে লোন দিত এটা বন্ধ গেলে হালকা পাকা চালিত ইয়ে করে হালকা করে ছাড়িত কথাগুলো গুরুত্ব সহকারে শোনো কি বলতেছিলাম প্রত্যেক গোত্রের লোকজন কাকে টাকা দিত ওই ব্যবসায়ী কাফেলাকে আর এরা এই জনগণের টাকা সুদূর উপরে লইয়া এরা মক্কা শরীফ থেকে সামানপত্র কিনিয়া এগুলা নিয়া মিশরে যাইত আর কোরআনের সুরায় লিল আফে কোরাইশ কোরাইশের মধ্যে আছে কি আছে কি আছে রেহেলাদার সীতাই ওয়া সাইফ শীতকালে তারা ইয়ামনে যাইত গ্রীষ্মকালে তারা মূলকে শাম যাইত বড় বড় কাফেলা এখান থেকে মশল্লা মশল্লা সুগন্ধি আরও কি কি এই জাতীয় এগুলা নিয়ে যাইতো ওই দেশে বিক্রি করি সেখান থেকে পণ্য কিনিয়া আবার মক্কে আসিয়ে বিক্রি করত এইভাবে বিশাল বড় আরবের কাফেলা তেজারতি কাফেলা বাণিজ্যিক দলের ইতিহাস প্রাচীন কাল থেকে আসে যেটা সর্বশেষ নবী আলাই ইসলামের জমানার ভিতরে ওই আবু সুবিয়ানের কাফেলা লইয়া বসিত হয়েছে এতক্ষণ যাবত যে কথাগুলো বলতেছি এই ইতিহাস এই জন্য বলতেছি কোরআন নাজিলের বহু আগের থেকে যাদের উপরে কোরআন নাজিল যাদের সামনে আরব তারা কমার্শিয়াল লোন আদান প্রদান করত বিরাট বড় বিজনেসম্যান ছিল তারা তাদের আগে অন্য দেশের ভিতরে বড় বড় গির্জার ভিতরে ব্যাংক ছিল কমার্শিয়াল লোন আদান প্রদান করা হইতো দেখো আবু সুফিয়ান যে কাফেলার বিরুদ্ধে বদর যুদ্ধ হয়েছে আবু সুফিয়ানের কাফেলার মধ্যে এক হাজার উঁট ছিল কত এক হাজার ট্রাক এক হাজার ট্রাক মালবাহী এই মালগুলো ব্যবসা করিয়া ডাবল লাভ আবু সুফিয়ান গ্রুপে করছিল তাইলে এটা কি আবু সুফিয়ানের একা টাকা না একটা গ্রুপ তাইলে এটা business commercial group limited company এই কোম্পানিতে টাকা দিত জনগণ শুধু তাদের না কিতাব লেখা আছে যে শুধু তাদের একক গ্রুপের টাকা না এগুলা এগুলা জনগণের টাকা তাদেরও টাকা সব মেলায়া এই টাকা দিয়া তারা এইভাবে বিজনেস করত আল্লাপাক আরব দেশের এই সফরকে বাণিজ্যিক দলকে দলের আলোচনা কোরআন শরীর মধ্যে করছেন লি ইলাফে কোরাইশিন ইলাফে হিম লিহিলাতা সীতাই ওয়া সাইফ আল্লাহ বলেন ও আরবের লোকরা তোমরা কেন আমার আমি আল্লাহকে মানো না আমি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি তোমরা বিশাল বিশাল কাফেলা লইয়া গ্রীষ্মকালে তোমরা কোথায় যাও শামে যাও আর শীতকালে তোমরা ইয়ামানে যাও ইয়ামান আর সামে ব্যবসা করো কোনো একটা ডাকাত চোর পতরি ভিতরে তোমাদের উপরে হামলা করে না আক্রমণ করে না আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা করছি দিছি কিভাবে দিছি তোমাদেরকে বায়তুল্লার খাদেম বানাইছি বায়তুল্লার মোতাবাল্লি বানাইছি বায়তুল্লার নিজবতের কারণে তোমরা যখন বড় বড় বিজনেসের মধ্যে তোমরা রাওয়ানা হও এই বিশাল পথের ভিতরে লম্বা পথের সফরের ভিতরে কোনো গুন্ডা কোনো খারাপ লোক তোমাদের অর্থকে ছিনাই করে নেওয়া যায় না তোমাদের বিপদ আনে না এটা আমি আল্লাহর একটা বড় তোমাদের প্রতি দয়া আর বুঝল না এই কথা তাইলে আমরা কি বুঝলাম আরবের পূর্বীয় বাণিজ্যিক সুদ ছিল কিনা লোন ছিল কিনা বাণিজ্যিক লোনের উপরে সুদ বসানো হইতো কিনা আরব জাহানীয় হয়েছে কিনা আরবের মধ্যে হয়েছে কিনা এক নম্বর কোরআন শরীফ থেকে দলিল যদি তালাশ করি দুইটা দলিল পাই একটা ইয়াকুবের ইউসুফ নবীর কাহিনী আর একটা হলো কিসের কাহিনী ওই রেহলাদার সীতাই ওয়া সাইফ গ্রীষ্মকাল আর শীতকালে আরবদের সবরের কাহিনী এটা ছাড়া আমরা আরও বহু দলিল পাই যে দলিলের দ্বারায় আজকে দলিলগুলো দিচ্ছি তোমরা ভালো করে মনে রাখবা কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি কিসের দলিল বলো কমার্শিয়াল লোন নের অস্তিত্ব আরবে কোরআন নাজিল হওয়ার সময় এবং তার পূর্বে ছিল তাই যখন ছিল তাইলে কোরআনে যদি সুদকে হারাম করে তাইলে ব্যক্তিগত লোনের উপরে সুদ বসানো যেমন হারাম ওরকমভাবে কমার্শিয়াল লোনের উপরে সুদ বসানো তাও হারাম উভয়টাকে কোরআন হারাম বলছে একথা বলা নেহায়ের বাতিল কথা যে ওই যুগে কমার্শিয়াল লোনই ছিল না তাই কমার্শিয়াল লোন উপরে সুদ বসানো হারাম কেমনে করবো কোরআনে বুঝো নাই কথাটা কেন কথাগুলো বলছি বুঝো নাই বর্তমান ব্যাংকিং যে সুদের কারবার বিজনেসের যে সুদের কারবার এগুলা নবীর জন্মের আগেও ছিল ঠিক না বে ঠিক আরব যোগের মধ্যে ছিল আরবের পূর্বেও ছিল তার একটা কিতাব থেকে দলিল পেশ করতেছি এক নম্বর দলিল কোনটা হজরত ইয়াকুব আলাই ইসলাতামের ঘটনা ইউসুফ আল ইসলামের ঘটনা ঠিক আছে দুই নম্বর দলিল কোনটা সুরায় কোরাইশের ঘটনা তিন নম্বর দলিল কোনটা এইটাও আপনি আমরা পিছনে পড়েছি যে তায়েফের দুইটা গ্রুপ বনু সকিবার বনু আমরিবিন মগিরা তারা পরস্পর এক দল এক গোত্র আর এক গোত্রের কাছে বিশাল আকারে টাকা লোন দিত লোন রূপে সুদ বসাইত সুদ চাইত তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় নাই বনু সাকিব যাতে সুদগুলা নিতে পারে পরবর্তীতে নবী আল ইসলামের দরবারে আসিয়া কি করছেন সুদগুলো নেওয়ার বৈধতা চাইয়া আল্লাহ নবীর কাছে দরখাস্ত দিছেন আর নবীর ইসলাম বলে দিছেন লাকুম মালিল মুসলিমিন তোমাদের জন্য ওই বিধানে প্রযোজ্য যা সমস্ত মুসলমানের জন্য তারা এই বিষয়টার হ্যাকমত না বুঝিয়া তারা মনে করছে তাদেরকে সুদ নেওয়ার গ্রহণ করার বৈধতা দিছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সুরায় বাকার সুদের আয়াতগুলো অবতীর্ণ করছে বলি নাই তাহলে আপনি বলেন সেই ঘটনার ভিতরে বনু সাকিবের এতগুলো টাকা কার কাছে বনু মুগিরার কাছে যে সুদের টাকাও পাহাড় তাইলে সুদের টাকা পার হলে আসল কত ছিল এগুলা কি সুদি লেনদেন ছিল না বিজনেসের লেনদেন ছিল না এটা কি ব্যক্তিগত শুধু প্রয়োজনের জন্য ছিল নাকি সুদে কি কয় ব্যবসার জন্য ছিল এবং তাফসিরের কিতাবের মধ্যে আছে বনু সাকিব থেকে টাকা লইয়া বনু মুগিরা বিরাট বড় খ্যাত খামার করত কৃষক কৃষিক্ষেত করত সেই কৃষিক্ষেতের পরে এখান থেকে তাদেরকে আবার সুদ দিত লম্বা লম্বা কাহিনী তাইলে সুরায় বাকারার সুদের আয়াতগুলা অবতীর্ণ হওয়ার পিছনে যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটের ভিতরেই আছে বনুসকিবার বনুমুগিরার ভিতরে বিশাল কমার্শিয়াল লোনের লেনদেন ছিল সুদের উপরে কথা বোঝো নেই আল্লাহ আকবার কোরআন শরীফের সুদের আয়াত যাদের পরিপ্রেক্ষিতে যাদের ব্যাপারে আল্লাহ পাক নাজিল করলেন যাদের কাহিনী ঘটনাকে কেন্দ্র করিয়া সেই ঘটনাটাই তো কিসের কমার্শিয়াল সুদের কথা বলে না কেন তাইলে কোরআন নাজেল হওয়ার সময় কমার্শিয়াল সুদের কোনো চিন্তাধারাই ছিল না এটা গরিবের সুদ ছিল এই কথাগুলা ফালতু কথা না এগুলা তিন নম্বর চার আপনারা দেখেন একটা হাদিস শোনাই চমৎকার এক হাদিস মুসনদে আহমদ ইবনে হাম্বল হাদিসের গ্রন্থ মুসনদে বাজার ইমামে মজামে তাবরানির ভিতরে হজরতে আব্দুর রহমান ইবনে আহু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর সনদে আল্লাহ নবীর একটা হাদিস পেশ হয়েছে কোথায় মোস্তাদ আহমদ ইবনে হাম্বল মোস্তাদে বাজার হ্যাঁ সেই হাদিসের সার সংক্ষেপ বলি সময় যেটা আমাদের কম আমরা এগুলো আলোচনা করতেছি আমাদের আনুষঙ্গিক আলোচনা এটা আমার বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত তবে একটু লম্বা করতেছি বিষয়টা এই জন্য যে তাদের এই যুক্তিটা বড় হাট তারা খুব জোরালোভাবে বলতেছে কোরআন যখন নাজির হয়েছিল ইসলাম নাজির হয়েছিল সুদকে হারাম করছে তখন সেখানে কী ছিল না কমার্শিয়াল লোন আদান প্রদান ছিল না তাই কমার্শিয়াল লোনের উপরে এই সুদ হারাম নয় এই জন্য এগুলোর দলিল আমি একটা একটা আনতেছি আব্দুর রহমান ইবনে আবকর রাজি আল্লাহ তালু বলেন রসুলে পাক সাল্লাম বলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন হাসরের মাঠে একজন লোককে ডাকবে উপস্থিত করবে যেই লোকটা কিছু লোকের থেকে লোন নেওয়া লোন পরিশোধ করে নাই লোন নিয়ে লোন পরিশোধ বলেন নাই করেন আল্লাহ বলবেন হে আমার বান্দা তুই মানুষের হক নষ্ট করলে কেন লোন নিয়ে সেই টাকা পরিশোধ করো নাই কেন সেই লোকটা কব ইয়া রব্বি হে আমার রব তুমি তো সবেই জানো আমি এই লোকের থেকে যে লোন নিছি লোনটা আমার খাওয়া দাওয়ার জন্য নি নাই কাপড় পরার জন্য নিই নাই কাপড়ের কাপড় খরিদের জন্য নিই নাই আমি এগুলা নিয়েছিলাম ব্যবসা করার জন্য হাদিসে এভাবেও আছে ব্যবসা করার জন্য মানে আমি ব্যবসা করেছিলাম আমি ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি জাতির সামনে আমি মুখ দেখাতে পারতেছি না এই ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আমি লোন নিছিলাম আল্লাহ আর আমার ঘরে আগুন লাগিয়া সব ধ্বংস হয়ে গেছে এই জন্য লোন নিছিলাম আর কিছু লিন আমার ঘরে চোট ডুকিয়া সব নিয়ে গেছে এই প্রয়োজনে লোন নিছিলাম তাহলে এক নম্বরে হইল বিজনেসে মার খেয়েছে এই বিজনেসের ক্ষতিপূরণের জন্য লোন নিছেন এটা কমার্শিয়াল লোন কিনা কথা বলো না গড়ে আগুন দরিয়া নষ্ট হয়ে গেছে পরনের কিছু নাই এটা ব্যক্তিগত লোন কথা বোঝে না চোরে সব নিয়ে গেছে খাওয়ারও কিছু নাই ব্যক্তিগত লোন তাহলে হে কমার্শিয়াল লোনও নিছে বলো আর ব্যক্তিগত লোনও নিছে আজ নিছে দোনো প্রকারের লোন নিছে যখন আল্লাহ পাককে এই কথা বললো আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন হে ফেরেস্তারা আমার এই বন্দাটা সত্য কথা বলছে হে একটা মিথ্যা বলে নাই হে দিতে পারে নাই অক্ষম সে তিনভাবে মার খাইছে এই জন্য সে নিছে যাও তার পক্ষ থেকে তার সমস্ত লোন আমি আল্লাহ হাকামল হাকামিন আমি আদায় করে দেব এই হাদিসটা নবীজি বয়ান করেন নাই কথা বলো সাহাবারা এটা রেওয়ায়ত করেন নাই তাহলে এই সাহাবারা হাদিস বুঝতে গিয়া এই কথা বোঝে না যে আমি ব্যবসার ভিতরে মার খেয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি ক্ষতিটাকে কেটে উঠার জন্য আমি লোন নিছি তাহলে এই লোনটা যে কমার্শিয়াল লোন এটা কি সাহাবারা বুঝেন নাই নবীজি বুঝেন নাই বলো তাহলে কমার্শিয়াল লোনের অস্তিত্ব আছে না নাই যদি কমার্শিয়াল উপরে লোন উপরে হাদিস থাকে তাইলে আর কখনো এই কথা বলা যাবে না যে সুদ শুধু কোনটা হারাম ব্যক্তিগত পর্যায়ে লোন নিলে হারাম সুদে কারবারে লোন নিলে বাণিজ্যিক লোনের উপরে সুদ বসাইলে হারাম নয় কোরআনে এই ব্যাপারে বলে নাই আরবরা এটা জানতো না রসুলও জানতো না এমন কোনো কথা বলার কোনো অবকাশ নাই এইটা ছাড়া আমরা বুখারি শরীর মধ্যে কিছুদিন আগে একটা হাজির পড়ছিলাম যে বনি ইসরায়েলের এক লোক মাটি দললে স্বর্ণ হইয়া যায় মনে আছে তো তার টাকার দরকার ব্যবসাকে বড় করার জন্য সে কার কাছে গেছিল একজন ইহুদি হ্যাঁ বড় লোকের কাছে গেছিল তার থেকে টাকা চাইছে এক হাজার দিনার কোনো রেওয়াজ আছে দেড়হাম সে বলছিল সাক্ষী লাও আর লোকটা বলছিল কাফাবিল্লাহে শাহিদান মনে আছে কথা এটা বুখারি শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসতে আসছে শেষ পর্যন্ত ইহুদি টাকা সব দিয়ে দিছে এক হাজার দেড়হাম আর এই টাকা লইয়া শেষ পর্যন্ত সে সমুদ্রের মধ্যে হ্যাঁ আর তিজারাতুফিল বাহার সমুদ্রিক জানে যাইয়া ব্যবসা করছে ব্যবসা করিয়া তার টাকা আবার পরিশোধ করে দিছে তাহলে বলেন তো এটা বুখারি শিবের মধ্যে হাদিসটা আসে না নাই এটা আমার নবী বয়ান করেন নাই সাহাবারা রেওয়ায়ত করেন নাই তাইলে এইভাবে যে ব্যবসার উপরে সুদ নেওয়া লোন নেওয়া যায় এই ব্যবসায়িক লোন যাকে কমার্শিয়াল লোন বলে এটার অস্তিত্বের কথা হাদিসে বিবরণ আছে না নাই তাহলে কিভাবে বলা যায় যে আরবরা কমার্শিয়াল লোন জানতো না চিনত না এটা পনেরো শত সত্তর সালের আবিষ্কার এর পূর্বে ছিল না তাই কোরআনে কমার্শিয়াল লোনের উপরে সুদ বসাকে হারাম করে নাই এগুলা বলার কোনো স্কোপ এমনে তো হাজারো মেসাল আছে সাহাবায় কেরামের মধ্যে একটা ঘটনা বলি এটা হাদিসের মধ্যে ঘটনাটা আসছে এটা হাদিসের দলিল বদরের যুদ্ধে হুজুরের চাচা আবুল আহাব প্রাণের শত্রু ঠিক না বদরের যুদ্ধে সে শরিক অংশগ্রহণ করে নাই তার পিছনে কারণ কয়েকটা একটা কারণ এইটা যে এই আবুল আহাব সে অনেক টাকারই দিয়ে রাখছিল আসিম ইবনে হেসামের কাছে আসিম ইবনে হেসামকে লোন দিয়েছিল লোনের পরিমাণ ছিল চার হাজার দেড়হাম সুদের উপরে এখন এই এই লোকটা যখন টাকা আদায় করতে পারে না আবুল আহাব ডাকিয়ে বলছে তুমি আমার সুস্ব টাকা আদায় করো যদি টাকা আদায় করতে না পারো তোমার সুদও মুক্ত মৌকুব করে দেব আসলও মৌকুব করে দেব তুমি আমি আবুল আহাবের পক্ষে মুহাম্মদ রসুল মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে গিয়ে আমার পক্ষ থেকে অংশগ্রহণ করো যুদ্ধের মধ্যে আবুল আহাবের নিজে অংশগ্রহণ না করিয়া বদিল বদলা ফাটাইল এই বদলার বিনিময় কি ওই কমার্শিয়াল লোনের উপরে সুদ এগুলা মাফ করে দেওয়া এর বিনিময়ে আবুল আহাবের পক্ষ থেকে নবীর বিরুদ্ধে জেহাদ যুদ্ধ করা বুঝেন নাই এটা হাদিসের কিতাবের মধ্যে বিবরণ আছে এত বোঝা যায় যে সেই যুগের মধ্যে কি ছিল কমার্শিয়াল লোন বাণিজ্যিক লোন ছিল বুখারি শরীফের মধ্যে বাবু খমস ফ্যাকুল মোয়ামালাতের একদম লাস্টের মধ্যে এক বিশাল এক হাদিস আসছে ভাই চমৎকার হাদিস এই হাদিসটা বুঝতেও কষ্ট বুঝাইতেও কষ্ট এই হাদিসটাকে বলা হয় বিরাট অঙ্কের হাদিস ম্যাথমেটিক্স বুঝো নাই অঙ্কের হাদিস ঘটনা হইলে হাতে জোবাই আওয়াম রাজি আল্লাহ তাল আব্দুল ইবিন জোবাইর আব্বাজান সাহাবায় কেরামের ভিতরে হজরত জোবাইবুল আওয়াম অনেক বড় বৃত্তশালী পয়সাওয়ালা ছিলেন এবং বড়ই বিশ্বস্ত বিশ্বস্ত ছিলেন সমস্ত মুসলমানেরা আব্দুল হজরত জুবাইমুল্লা আওয়ামার কাছে গিয়ে টাকা রাখত জমা আমানত আর জোবাইবুল আওয়াম বলতো ভাই তোমাদের টাকা আমি আমানত সব রাখবো না যদি কোনো হাদেশা অঘটন ঘটে যায় তোমরা টাকা পাইবা না পরে কাউ কাউ করবো আমার পিছনে আমি তোমরা টাকা রাখতে চাইলে আমার কাছে রাখো আমি আমানত স্বরূপ নিব না আমি করজান নেব করজ মানে আমার জিম্মা এটা পরিশোধ করা ওয়াজিব তো তোমাদের লাভ হবে যত টাকাই রাখবা হিসাব তো এখানে থাকবে আর এই মোতাবেক তুমি যখন চাইবা তখন টাকা পাইয়া যাইবা আমি যে টাকা হারাই ফেলি চুরি হইয়া যায় ডাকাতি হইয়া যায় আগুনে ধরে ঘরের ভিতরে সব পুড়ে চলে যায় তোমার টাকা মারি হবে না সমস্ত সাহাবায় কেরাম হজরত জুবাইরের কাছে এইভাবে টাকা রাখতেন রাখতে রাখতে বিশাল অঙ্ক হয়ে গেছে এটাকে আমার ওস্তাদে মহতরম বলছেন বর্তমান ব্যাংকের সবচেয়ে বড় উদাহরণ এটা জোবাইবিন আওয়াম রাজি আল্লাহ তালু কি ছিলেন একটা ব্যাংক ছিলেন সমস্ত সাহাবাহিকেরাম বাচের টাকাগুলো কার কাছে রাখতো ওনার কাছে রাখতেন আর উনি এটা লোন হিসাবে রাখতেন রাফিয়া এটা দিয়ে ব্যবসা করতেন বোঝা নেই ব্যবসা করতে করতে অনেক অর্থের মালিক হয়ে গেছেন কিন্তু যখন যে ব্যক্তি যখন টাকা চাইতো সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিত এটা যদিও মোয়ামালাটা সুদি মোয়ামালা তো প্রশ্নই আসে না নবী সাহাবি সুদি মোয়ামালা করছেন কোনো প্রমাণও নাই কথা হইল এইটা প্রমাণ হইল কিসের বলেন কিসের প্রমাণ কমার্শিয়াল লোনের প্রমাণ কথা বোঝা নাই যে বড় আকারে তাইলে জোবাই রাজি আল্লাহ তালু সমস্ত মুসলমান থেকে যে মাসে মাসে দৈনিক টাকা রাখতেন আর বলতে এটা করস্বরূপ রাখলাম তাহলে লোন নিছেন লোন হইল না এটা জোবাইয়ের উপরে এই লোন লইয়া সমস্ত মানুষ থেকে জোবাই মিলে আওয়াম কি করছেন ব্যবসা করছেন তাইলে এই লোনটায় কোন লোনে আপনি ফেলবেন উনি কারো কাছে চান নাই আমার রাখতে গেছেন কিন্তু উনি তো নিছেন লোন লোনটা কি লোন হইলে কমার্শিয়াল লোন হয় নাই বিরাট বড় ঘটনা জঙ্গে সিফিন জঙ্গে জমল জঙ্গে জমলের ভিতরে জোবাইবিন আওয়াম তালাহ জোবাই তারা ছিলেন হজরত আলীর বিরুদ্ধে লম্বা ঘটনা সেখানে তিনি এক পর্যায়ে হজরত আলীর একটা বক্তব্য শুনিয়া তিনি চলে আসতেছিলেন জেহাদের ময়দান থেকে ঠিক ওই সময় ওনার পিছনে ওনাকে গুলি করিয়া সাবাই যারা ফিতনা বাইয়ে বাইয়ে মুসলমানদের মধ্যে লাগাইছে সাহাবিদের মধ্যে পরস্পর আবদুল্লাহ ইবনে সাবাদ দল মুনাফেকের দল ইহুদির দল তারা সেখানে জোবাইবিন আওয়ামের পায়ের মধ্যে গুলি করছে পায়ের মধ্যে গুলি করছে তলবাদ দিয়ে মারছে অথচ মারার পরে উনি শহীদ হয়ে যাচ্ছেন সেই মুহূর্তে আবদুল্লাহকে ডাকছেন ডাকিয়া কয় হে আমার বেটা আবদুল্লাহ তুমি আমার কয়েকটা নসিহত শোনো আমি তো চলে যাচ্ছি তার মধ্যে অনেক নসিহতের মধ্যে ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হইল মানুষ আমার কাছে লক্ষ লক্ষ টাকা পায় সব মানুষে আমানত রাখছে আমি এগুলা কিন্তু লোন হিসাবে রাখছিলাম এখন তুমি আমি মারা যাওয়ার পরে কারা কারা টাকা আমার কাছে পাবে কারা কারা জমা রাখছিল তালিকা আছে সব তালিকা চাইয়া এই মোতাবেক সব লোনগুলা পরিশোধ করবা কোত্থেকে পরিশোধ করবা আমার সম্পদ এই আছে সম্পদ বিক্রি করি পরিশোধ করবা সম্পদ দিকে না কুলায় আল্লাহর কাছে সাহায্য আর মদত চাইবা আমার আল্লাহ এটা পরিশোধ করাবেন এইভাবে অনেক লম্বা হাদিস ওসিয়ত করে গেছেন কিতাবের মধ্যে লেখে উনি তো শহীদ হয়ে গেলেন হজরত জুবাই রাজি আল্লাহ তালাহু পরে ওনার ছেলে আবদুল্লাহ আব্দুল ইবিন জুবাইর রাজিয়াদানহু তিনি সম্পদগুলো হিসাব করছেন বিশাল সম্পদের অধিকারী একমাত্র মানুষের লোনের টাকা দিয়া ব্যবসা করে করে সম্পদের অধিকারী করছে মদিনা শরীফে ছয়টা বাড়ি পাইছে সেখানে উহুদ পাহাড়ের পিছনে বিশাল একটা বিষ কাটার এক মূল্যবান জায়গা পাইছে বস্তার ভিতরে দুইটা ঘর পাইছে কুভার ভিতরে একটা ঘর পাইছে মিশরে একটা ঘর পাইছে অনেক সম্পদ এগুলা সব বিক্রি করিয়া বাইশ লক্ষ দেড়হাম শুধু হজরতের জোবার রাজি আলতানুর ব্যক্তিগত মালিক সম্পদের দাম হয়েছে বাইশ লক্ষ কত রে ওই যুগের বাইশ লক্ষ বুঝেন নাই সেখান থেকে ও আমি ভুল বলছি বাইশ লক্ষ হইল লোন মানুষের পাওনা বুঝেন নাই এই বাইশ লক্ষ টাকা লোন পরিশোধ করছেন আর বারো লক্ষ টাকা বিবি ছিল চারজন এক এক বিবির গায়ে কত পড়ছে বারো লক্ষ টাকা আসল সম্পদের এই বিবিরা কত ভাই মিয়া সুমন পায় না বিবি কয়জন চারজন তৈরি সম্পদের অষ্টম ভাগ অষ্টভাগ এটাকে চারজনের মধ্যে বন্টন হয়েছে এক একজনে কত পাইছে বারো লক্ষ দেড়হাম চারজনে চার বারো কত আটচল্লিশ লক্ষ দেড়হাম শুধু সুমুন মানে আসল সম্পদের কি আট ভাগের এক ভাগ আটচল্লিশ লক্ষ দেড়হাম আর বাহেগুলা সন্তানরা পাইছে আমি বলতেছিলাম এই বিশাল টাকা এটা ওয়ার্ল্ড ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংক এই টাকার উৎপত্তি কোথায় মানুষের লোন যে নিয়েছেন এই লোন নিয়ে নিয়ে ব্যবসা করতে করতে আল্লাপাক এই ব্যবসার মধ্যে বরকত দিচ্ছেন এটা বুখারি শরীফের বাবু আদাইল খোমস বাবের আন্ডারে সর্বশেষ লম্বা হাদিস এটার মধ্যে অঙ্ক করতে কিতাব বুঝতে বড় কঠিন আমি সংক্ষেপে সামান্য ইঙ্গিত করলাম এখানে তাহলে এর দ্বারা বোঝা যায় জোবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালা আনহু তিনি হাজার হাজার মানুষ থেকে লোন হিসেবে টাকা নিছেন এই লোন দিয়ে তিনি ব্যবসা করছেন এত বড় কোটি টাকার অধিকারী হয়েছেন তাহলে এই লোনগুলা কি ব্যক্তিগত লোন না কমার্শিয়াল লোন তো কমার্শিয়াল লোনের আদান প্রদান ছিল কি ছিল না আর ওরা কি বলেছিল আরব জাহানে কোরআন যখন নাজিল হয় তখন নাকি কমার্শিয়াল লোন কারে বলে এটা চিন্তই না আরবরা তাই এটার মধ্যে সুদ বসানো হইলে এটা না জায়জ হবে না কোরআনে এটাকে না জায়জ বলেই নেই কারণ ওই যুগে তো কমার্শিয়াল লোন ছিল না কথা বলছেন না বোঝেন নাই তারিখের ভিতরে ইবনে সাহাদ বলছেন ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালাহু তিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালাহু থেকে চার হাজার দেড়হাম করজে করজ লইয়া লোন লইয়া করজে হাসানা তিনি মুলকে স্বামী ব্যবসার জন্য পাড়াইছেন তাহলে ব্যবসার জন্য লোন নেওয়ার অস্তিত্ব এটা প্রমাণ হয়েছে কিনা বলুন কোথায় আছে তারিক ইবনে সাহাদে করোনাকার হজরতে ওমরের কাত থেকে নিছেন বলেন বলেন বলেন আব্দুর রহমান ইবনে আওফে কত পরিমাণ চার হাজার এরপরে ইবনে জারির তাবারি তিনি তারিখের তাবরির মধ্যে রেওয়াজ করছেন আবু সুফিয়ানের বিবিহীন বিনতে ওদ্বা তিনি ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাব থেকে ব্যবসার জন্য চার হাজার টাকা খরচ নিছেন হত ওমরের থেকে বাইহাকি শরীফের ভিতরে হরত মেঘদাদ ইবনে আসওয়াদ রাজি আল্লাহ তালাহুর ঘটনা বয়ান আছে হাজে মেঘদাদ ইবনে আসওয়াদ হজরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা আনহু থেকে সাত হাজার দেড়হাম বলেন কত কিসের জন্য নিয়েছেন ব্যবসার জন্য নিয়েছিলেন এইগুলা সব প্রমাণিত কথা বোঝেন নাই হজ ওমর রাজি আল্লাহ আনহু যখন শহীদ হয়ে গেলেন আবু লুলু ওনাকে হত্যা করলো না আমাদের ভিতরে আঘাত করলো জখমি করলো পরে তিনি শহীদ হইলেন শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ইবনে ওমরকে ডাকিয়া বললেন হে ইবনে ওমর আমার কাছে মানুষ টাকা পাবে আমার সম্পদ হিসাব করিয়া সব বিক্রি করিয়া মানুষের টাকা দিয়ে দিবা আমি মানুষ থেকে লোন নিয়েছিলাম লোকজন বলে ওমর এত টাকা তো আপনার সম্পদে হবে না আপনি বাইতুল মাল থেকে দেওয়ার নসিহত করেন পরবর্তীতে সম্পদ বিক্রি করি বা অন্য কোনো উপায়ে বায়তুল মাল মধ্যে টাকা জমা দেওয়া হবে ওমর এটা মানেন নাই কয় আমায় বায়তুল মাল থেকে নেব না আমার সম্পদকে বিক্রি করিয়া সব বিক্রি করিয়া এটা পরিশোধ করা হবে আবদুল্লাহ ইবিন ওমর রাজি আল্লাহ তালা বলেন ওমরের সাহায্যের পরে ওমর রাজি আল্লাহ তালা আনহুর লোন ছিল যা মানুষ থেকে নিয়েছে কত আশি হাজার দেড়হাম কত ভাই জোরে বলো কত আশি হাজার দেড়হাম হজর ওমর লোন নিছিলেন শুধু খাওয়া দাওয়া করার জন্যে কাপড় করার জন্য ব্যক্তিগত প্রয়োজনে না ব্যবসার প্রয়োজনে আলহামদুলিল্লাহ ওনার জায়গা সম্পদ বিক্রি করিয়া সব লোন পরিশোধ হয়ে গেছে একটা চমৎকার ঘটনা মোয়াত্তা মালেকের ভিতরে ইমাম মালেক রহমতুল্লাহ নকল করছেন কোথায় বলো মুয়াত্তা মালেক সই হাদিসি কিতাব গণনা হইল উমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন ওমর ইবনে খাত্তাবের দুই ছেলে একজনের নাম আবদুল্লাহ আর একজন ওবায়দুল্লাহ এই দুইজনও ইরাকে গেছিলেন এক জেহাদের সফরে জেহাদ করি আসার সময় বাদশাহ আসছেন বসরার গভর্নর ছিল হচ্ছে আবু মুসা আরি রাজি আল্লাহ কথা খেয়াল করো গভর্নর ছিলেন কে আমি ছিলেন কে ওমর ইবনে হাত্তাব ওমরের ছেলে সাহাবিয়ে রসুল হজদা আবদুল্লাহ এবং ওবায়দুল্লাহ গেছিলেন কোথায় জেহাদ করতে কোথায় ইরাকে ফিরত আসার সময় বস্তা দিয়ে আসতেছেন বস্তার গভর্নরকে আউ মুসা আসারি আউ মুসা আশারি উভয় ছেলেকে ডাকিয়া বলেন বাবা তোমরা তো মুজাহিদিন মদিনা যাচ্ছ মদিনা শরীফে আমার কিছু সরকারি অর্থ বসরাত থেকে মদিনা মোনাওয়ারায় আমির মোমিন অমর ইবনে খাত্তাবের কাছে পৌঁছানো দরকার আমি এই সম্পদ টাকাগুলা কেমনে পৌঁছাবো আমার দিলে প্রস্তাব আসছে এই যে তোমরা এই টাকাগুলা বহন করিয়া নিয়ে যাও খলিফাদুল মুসলিমিন তোমাদের আব্বা খলিফাদুল মুসলিম ওমরের কাছে এগুলো পৌঁছাই দিও তবে রাস্তাঘাটে পথের ভিতরে হয়তো কোনো অসুবিধা হইতে পারে সরকারি টাকা মার পড়বে নিরাপত্তার অভাব এক কাজ করো তোমরা এই টাকাগুলো আমি দিচ্ছি তোমরা এটা লোন হিসাবে লও লোন হিসাবে নিয়া এই টাকা দিয়া তোমরা বাস্তার থেকে মাল সম্পদ খরিদ করিয়া ওটের সঙ্গে মদিনা শরীফে নিয়ে যাও ওই মাল মদিনায় বিক্রি করিয়া এরপরে মূলধন থেকে মূলধন রাষ্ট্রীয় তহবিল যেটা এটা তোমার আব্বাকে দিয়ে দিবা আর যা লাভ হবে এগুলা সব তোমাদের দুই ভাইয়ের হবে তাইলে তোমরাও লাভবান হইলা আর রাষ্ট্রেরও কোনো ক্ষতি হইল না এই টাকাগুলা নিরাপদে কোথায় পৌঁছবে মদিনায় পৌঁছবে কথা তোমরা বুঝো না মনে হয় আমানত হইলে যদি পথে চুরি হয়ে যাইতো সরকার পাইতনি নি আর কে যখন করজ নিবে তখন তো আলা জিম্মাতিহি এই দুজনে আদায় করতেই হবে আর তারা নাকি করজ নিয়ে আনে তাইলে লোন লইলে এই টাকা দিয়ে কি করতে পারবে ব্যবসা করতে পারবে আমার টাকা দিয়ে ব্যবসা করা যাবে না তাই করলেন আল্লাহ আকবার মদিনা শরীফে আসিয়া সম্পদ বিক্রি করছে মালগুলা মালগুলা বেশি আর ডাবল লাভ পাইছে এরপরে হত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের কাছে আব্বার কাছে গিয়া ওই মূল টাকাগুলো ফেরত দিচ্ছে হজরত আউ আসারি বস্তর গভর্নর আপনার কাছে এই টাকাগুলো ফসেছে এই খলিফা ওমরের কাহিনী শুনো হজর ওমরে জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহ ওবায়দুল্লাহ তোমাদেরকে আউ মুসা আসারি টাকাগুলা দিছে আরো মুজাহিদিনকে দিছে না শুধু তোমাদেরকে দিছে কেন শুধু আমরা দুইজনকে দিছে আর কারোরে দেয় নাই মুজাহিদিন তো সবাই ছিল তোমাদেরকে কেন দিল অবশ্যই আমার সন্তান সেই হিসাবে দিছে আমি খলিফাতুল মুসলিমিন আমার আত্মীয়তার কারণে তোমরা আমার পোলা এই জন্য তারা দিছে আউমুসা আসারি না দিত না তাই আউ আসির যে টাকা পাড়াইছে তোমাদের হাতে দিছে সেই টাকাও দিবা ওই টাকা দিয়া যে মাল খরিদ করিয়া মদিনে বিক্রি করিয়া লাভবান হয়েছ সব টাকা দিতে হবে এক টাকাও মাফ হবে না আল্লাহ একবার এটা খলিফা ওমর ইবনে খাত্তাবের বিচার বাপ যখন এই সিদ্ধান্ত নিল কারণ তোমাদেরকে কেন টাকাগুলা দিল আর কেউকে দিল না কেন একমাত্র আমার নিসবতে তাহলে এটা সরকার পাওনা আমির মোমিনিন তোমরা পাওনা না যা করছো মেহনত করছো সব পাইবে আল্লাহর কাছে খলিবাদুল মুসলিমিনের এই ফয়সলার পরে ওনার ছেলে ওবায়দুল্লাহ কথা বললেন হে আব্বাজান আমির মোমিনিন আপনার থেকে সুবিচার চাই অবিচার চাই না আও আশারিদির টাকাগুলো আমাকে হাতে দিছিলেন যদি এইগুলো আমরা লোন হিসেবে না নিতাম আমানত স্বরূপ আনতাম ক্যাশ টাকা যদি পথে চুরি হইতো তখন এই টাকা আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আউ শরীর লোন হিসাবে দিছেন বোঝানোই কথা তাইলে ব্যবসার সম্পদগুলো যদি মাঝখানে চুরি ডাকাতি হইয়া যাইত সমস্ত টাকা আমরা নিজের পকেট থেকে সরকারকে দিতে বাধ্য থাকতাম কিনা তাইলে রিক্স আর রিভ জিমানে লাভ খাওয়ার লাভ গ্রহণ করতে পারে রিক্সের বিনিময় আমরা এই টাকাগুলার রিক্স উঠাইছি খাতটা উঠাইছি সের সেই বিনিময়ে আমরা লাভ পাওয়ার উপযুক্ত এখন আমাদের লাভ না দিয়া সব নিয়ে গেলে আমরা যে ফাউ রিক্স নিলাম এইটা অন্যায় হবে এটার কোনো বিনিময় আমরা পাবো না যে সব বাপ ওইটা বেটা কিন্তু আমার এই যুক্তি মানতে রাজি না আর ওবায়দুল্লাহ আব্বাকে সাইতে রাজি না দোনোজনে দলিল এবার সাহাবায় কেরাম দাঁড়াইলেন হে ওমর ইবনে খাতাব এক কাজ করেন আপনারটাও থাকুক ছেলেরটাও থাকুক আমরা এক কাজ করতে পারি এইটা তো আউমুসা আসারির লোন হিসাবে দিছে সেইটা হিসাব করলে তো আসল টাকা আপনারা সব লাভ এই দুই ভাইয়ের হয় আপনার দুই সন্তানের হয় এটা আপনি মনে করতেছেন যে আপনার সন্তান হিসেবে দিছে এই সুযোগটা সে লাভ করছে আমরা একটা বিচার করে দিই সেটা হইল ওই তাহাগুলাকে মোজারাবত করা হোক তাহাগুলাকে রাসুল মাল ধরা হোক আর মুসা আসারিকে রব্বুল মাল ধরা হোক আর আপনার দুই সন্তান মোজারেব অতএব এই টাকাগুলো আনছে ব্যবসা বাণিজ্য করছে তারা করিয়া টাকা হইল সরকারের আর ব্যবসা করছেন আবদুল্লাহ আর ওবায়দুল্লাহ এটা বাইয়ে মোজারাবা হয়ে গেছে এখন এখানে আসিয়ে যা লাভ হয়েছে লাভ ফিফটি ফিফটি বন্টন হবে ফিফটি সরকার পাবে আর ফিফটি আবদুল্লাহ আর ওবায়দুল্লাহ পাবে সুবাহান আল্লাহ হামদিহি এই সুবিচার কার ইসলামের শেষ পর্যন্ত বহু কষ্টে হজরতে ওমর ইবনে খত্তাব রাজি আল্লাহ তালাহনু এটা মানে নিছেন আজকের আলোচনা এখানে আমি শেষ করতেছি সে আলোচনা কি সেটা হলো এই পর্যন্ত তোমাদের কাছে বেশ কিছু দলিল প্রমাণ পেশ করলাম এই পয়েন্টের মধ্যে যে নবী আলাই ইসলামের উপরে যখন কোরআন অবতীর্ণ হইয়া সুদকে হারাম করতেছে নবী আসলাম যখন হাদিসের মাধ্যমে সুদের কারবারের অভিশাপ দিচ্ছে সাহাবা একরাম যখন সুদের কথা মাস্তা মাস্তা পড়তেছে সেই যুগের ভিতরে যারা বলে কমার্শিয়াল লোনও ছিল না কমার্শিয়াল লোনের উপরে সুদের বিষয় তাও শরীয়তে হারাম করে নাই এদের এই যুক্তির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমাদের সামনে এসে গেছে প্রত্যেকটা প্রমাণ একটা হইলেও প্রমাণিত হইত যে তাদের এই কথা ডাহা মিথ্যা এটা বাতিল কথা এটা বর্তমান কমার্শিয়াল সুদকে ব্যাংকিং সুদকে সুদি ব্যাংকে হালাল করার জন্য এই পায়তারা করা হচ্ছে আসলে ওই যুগে কমার্শিয়াল লোনও ছিল কমার্শিয়াল লোনের উপরে সুদ নেওয়া দেওয়ার প্রথাও ছিল রসুলের আগেও ছিল হাজরতে ঈশা আল ইসলামের দুই হাজার বছর আগেও ছিল ইয়াকুব নবীর কাহিনীর থেকে শুরু হয়েছে তামাম বিশ্বের মধ্যে ছিল আরব দুনিয়া তো ছিল নবীর যুগও ছিল আবু সুবেন কাবলা তার প্রমাণ সুরায় কুরাইশ তার প্রমাণ এতগুলো হাদিস তার প্রমাণ জুবাইবুল আওয়ামের হাদিস বুখারির তার প্রমাণ এতগুলো প্রমাণ পাওয়ার পরে আর কোনো সুযোগ থাকে না এই কথা বলার যে কমার্শিয়াল সুদ হারাম নয় কারণ সেই যুগে কমার্শিয়াল লোন ছিল না তাই শুধু হারাম হয় নাই এই কথা বলার আর কোন মুখ তাদের থাকলো না কোরআন যখন বলে আহাল্লাহুল বাই সুদ হারা সুদ হারাম বাই হালাল সুদ কাকে বলে লোন দিয়ে অতিরিক্ত টাকা নির্ধারণ করাকে কি বলে সুদ বলে এই লোন দিয়ে লোনের বিনিময় অতিরিক্ত টাকা নির্ধারণ করা এটার নাম কি কুল্লু করদিন আজল মা জিয়াদতে মারিন আলাল মুস্তাকরেজ এটার নাম সুদ এই সুদ ব্যক্তিগত প্রয়োজনে যে লোন নেওয়া হয় সেখানে বসালে যেমন সুদ হয় এরকম কমার্শিয়াল বিজনেসের প্রয়োজনে লোন নিলে বড় লোকরা সেখানে ভিতরে লোনের বিনিময়ে অতিরিক্ত চাপ এটাও সুদ হয় অতএব সুদ এটা কমার্শিয়াল হইল হারাম সুদ এটা ব্যক্তিগত প্রয়োজনে হইল হারাম সকল প্রকারের সুদকে কোরআন ইসলাম হারাম করেছে কোন প্রকারের সুদকে হালাল বলার আর কোন পন্থা পথ নাই বলছেন কিনা বলেন এই পর্যন্ত আজকে আলোচনা করলাম আগামীকালের মহাজারাবিতে একটা আলোচনা হবে তাদের আরও কিছু যুক্তি আছে যে সেই যুক্তিগুলো আরও দুটা যুক্তি এই যুক্তিগুলো আলোচনা করিয়া সুদের এই বিষয়টা ইনশাল্লাহ তালা শেষ করব এই পয়েন্টটা এরপরে সুদী ব্যাংকের বিষয় আসবে ইসলামী ব্যাংকের বিষয় আসবে কথা বোঝো নাই এবং সুদের কারবার হারামের মূল কারণ কি অর্থনীতির উপরে সুদের কারবারের কি সমস্যা সম্পদ বন্টনের ক্ষেত্রে সুদের কি অভিশাপ এবং জাতির অর্থনৈতিক অবস্থার উপরে সুদের কি ভয়ানক পরিস্থিতি এইগুলো আলোচনা করিয়া ইনশাল্লাহ এই আলোচনাটা সমাপ্ত দেব আল্লাহ পাক আমাদেরকে বোঝার আলোচনা করার বলার জাতিকে দাওয়াত দেওয়ার বিষয়গুলোকে অন্যদেরকে বোঝানোর সবাইকে আল্লাহ তফি দান করুক ওয়ামা আলাই নাইল বালাক واخر دعوانا الحمد لله رب العالمين